যেতে থাকো তুমি তো শুধুমাত্র একজন উপদেশক এদের উপর বল প্রয়োগকারী নাও তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন অবশ্যই এদের আমার কাছে ফিরে আসতে হবে তারপর এদের হিসেব নেওয়া হবে আমারই দায়িত্ব